সৃষ্টি করেছেন সারা পৃথিবী কিছুই ছিল না আল্লাহ তবারুক তারা তিনি গোপন ছিলেন হাদিসে কুদ্সির মধ্যে রেসুরে পাক সাল্লাম বলেন যে আল্লাহ পাক নিজে বলতেছেন যে আমি একটা গোপন ভান্ডার ছিলাম উজহার আমি এই কথা মহাব্বত করেছি আমার কাছে ভালো লাগছে যে আমি প্রকাশ হয়ে যাব ফখলাকুল খালক কিভাবে প্রকাশ হব কাদের মাধ্যমে প্রকাশ হব তখন আমি আল্লাহ পাক আমি নির্বাচন করেছি যে আমি একটা মখলুক সৃষ্টি করব তাদের মাধ্যমে আমি আল্লাহ পাক প্রকাশ হব তখন আমি মখলুককে সৃষ্টি করলাম তো বোঝা যাচ্ছে এই হাদিস শরীফের দ্বারা এই পৃথিবীতে আল্লাহ পাকের মহাব্বতের বান্ধনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নতুবা কোনো দরকার ছিল না সারা পৃথিবীতে মানুষ একের পর এক মানুষ হবে মানুষ আল্লাহ পাকের গুণগান করবেন তো আল্লাহ সুবাহ বলেন যেহেতু তোমাদের গুণগানের দ্বারা আমার খোদায়িত্বের কোনো লাভ নেই এমনটা হতে পারে দুনিয়ার মানুষ কেউ কাহকেও ভালোবাসে ভালোবেসে তাকে টাকা পয়সা দেয় তার কাজে সহযোগিতা করে রোগ ব্যারাম হলে তার খোঁজখবর নেয় তাহলে তার এই ভালোবাসার বন্ধনে কিছু না কিছু উপকার আছে কিন্তু আল্লাহ পাক বলেন যে সারা পৃথিবীর মানুষ আমি মহাব্বত করে সৃষ্টি করেছি তবে তারা ইবাদত করলে আমার খোদায়িত্বের কোনো লাভ নেই এক যাররাও কোনো ফায়দা নাই যে আমি তোমাদের ইবাদত করলে আমি আল্লাহ থাকবো আর নতুবা আমি আল্লাহ থাকবো না আমার আল্লাহিত্ব কিছু আরো বেড়ে যাবে আমার গুণাবলী আরো কিছু বাড়বে এমনটা নয় এটা হয়তো অনেকে কেউ মনে করতে পারি যে তাইলে আল্লাহ পাখির ইবাদত আমরা করলে আল্লাহ পাখির লাভ না হলে তো কেন করলেন আল্লাহ পাখিটা স্পষ্ট হাদিসের দ্বারা জানিয়ে দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে ডাকনেওয়ালা হও আমার গোলামি কর্নেওয়ালা যদি হও তোমরা এই কথা মনে করো না তোমাদের ইবাদতের দ্বারা আমার খোদায়িত্ব আমার রুবুবিয়তের মধ্যে কিছু বর্ধিত হয়েছে আমার শান কিছু বাড়ল যেমনটা দুনিয়ার মানুষের এরকম হয় যে কোনো নেতা হোক যে কোনো লাইনের হোক তার পিছনে যদি কিছু ফ্লাওয়ার যদি না থাকে অনুসারী যদি না থাকে তাহলে সেই লোকটার তেমনটা কোনো দাম হয় না এই জন্য নেতার পিছনে অনেক তার কর্মীরা থাকে অনুসারী থাকে দুনিয়ার লাইনেও সর্বলাইনে দিনের লাইনেও দেখেন কিন্তু আল্লাহ আলা দিনদার তার পিছনে কত অনুসারীরা থাকে এতে করে করে অন্যদের মাঝে আকর্ষণ বাড়ে যে নিশ্চয়ই তিনি হক বা তিনি আল্লাহ আলা তার পিছনে আমরাও যাই এটা ফায়দা আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সারা পৃথিবীর মানুষ যদি আমার স্লোগান দিতে থাকো আমাকে আল্লাহ বলে বলে ডাকতে থাকো আমার রুবুবিয়তের মধ্যে এক জাররাও বাড়বে না আমার রুবুবিয়ত যা ছিল সেই অবস্থায় আছে এবং ওই অবস্থায় থাকবে কারণ আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ হুসামাদ তিনি বেনিয়াজ তিনি কারো ইবাদতের মুখাফিকি নন এই কথাটা আমাদের দিলের মধ্যে পুরা মজবুত ভাবে বসাইতে হবে যে আমরা ইবাদত করার দ্বারা আল্লাহ পাখের রুবুবিয়তের মধ্যে ক্ষমতার মধ্যে কিছু বাড়বে এটা আমরা যদি কেউ মনে করে থাকি এটা নিচক ভুল ধারণা আল্লাহ পাক কোন মানুষের ইবাদতের মুখাফিকি নন তাহলে ইবাদত করে লাভ কি আল্লাহ পাক বলেন যে লাভ তোমাদের তোমাদের লাভের চিন্তা আমি করতেছি তোমরা কি করে ভালো থাকবে তোমরা কি করে শান্তিতে থাকবে তোমরা কি করে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে আমি তোমাদের চিন্তা করতেছি আমার চিন্তার জন্য না আবার সবাই মিলে আল্লাহ পাখির বিরোধিতা করো সারা পৃথিবীর সমস্ত মানুষ তোমরা আল্লাহর বিরোধিতা করো আল্লাহ পাক বলে এতে আমার কোনো নোকসান নাই কোনো ক্ষতি নাই এমনটা যে আমাকে আমাকে পালন করার জন্য আমার ইবাদতের জন্য আমি আরো কিছু পরামর্শ ডাকব আরো কিছু লোকদেরকে ডাকবো যে তাদেরকে বুঝাই শুনাইয়া নিয়ে আসো তারা একটু ইবাদত না করলে আমার রুবুবিয়ত কমে যাবে আমার শান কমে যাবে এমনটা না কারণ আমি তোমাদের ইবাদতের মুখাপেক্ষী নয় তোমরা ইবাদত করলে আমার রুবুবিয়ত বেড়েও যাবে না শুধু লাভ তোমাদের তো আমি শুধু মহাব্বতের একটা বান্ধনে তোমাদেরকে সৃষ্টি করেছি বোঝা যাচ্ছে সারা পৃথিবীটা আল্লাহ পাকের একটা মহাব্বতের বান্ধনের মধ্যে আছে এই বন্ধনটা এইটার কথা আল্লাহ পাকে আয়াতে বলতেছে দেখো আমি তো একটা মহাব্বতের বন্ধনে তোমাদেরকে সৃষ্টি করলাম সারা পৃথিবীর মানুষ তোমরাও দেখো তোমাদের দুনিয়াবি জীবনটা যেখানে যার সাথে যে সম্পর্ক দেখতেছ সব কিছু মূলে তালাশ করলে দেখবে একটা মহাব্বতের আকর্ষণেই সব হচ্ছে ঠিক না সারা পৃথিবীর যত নিজাম যত সিস্টেম যত নীতিমালা দেখতেছি সব কিছুর মূলে দেখতেছি একটা মহাব্বতের বন্ধন তার মধ্যে লুকায়িত আছে টাকা পয়সার জন্য কেউ কাজ করে শ্রম দেয় সেখানেও তার টাকার একটা মহব্বত তার মধ্যে আছে এত অক্লান্ত পরিশ্রম করছে বিবির একটা মহব্বত তার দিলে আছে মা বাবার জন্য এত পরিশ্রম করে সে পৌঁছে যায় কত চড়া উতরাও পার হয়ে মা বাবাকে দেখতে যায় কিসের শুধু মহাব্বতের একটা বন্ধন এটা তালাশ করলে দেখা যায় সারাটা পৃথিবী মহব্বতের বন্ধনে আবৃত তো আল্লাহ সুবাহ বলেন তো তোমরা তোমাদের ব্যাপারটা যেরকম বুঝলা সারাটা পৃথিবী মহব্বতের বন্ধনে তোমরা সমস্ত পৃথিবীর নিজাম কাজকর্মগুলি চালাচ্ছ আমার বেলায় আসলে যদি এই কথাটা যদি ষোলো আনা একটু বুঝে যেটা যে আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করে সৃষ্টি করেছি সেই কথাটা একটু তোমরা চিন্তা করো আল্লাহ পাক আফসুস করে বলছে নাস মানুষের মধ্যে মিনে তাবের ইজিয়া বলা হয় আরবিতে গ্রামার অনুযায়ী তোমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক মানুষ সকল মানুষ না এর দ্বারা বোঝা যাচ্ছে এক সম্প্রদায় মানুষ এই আয়াতের গণ্ডির বাহিরে যেহেতু কিছু বলছেন তো কিছু তো বলা হয় ওই ক্ষেত্রেই যেখানে আরেকটা অংশ বাকি থাকে ওয়ামিনান্না সেমাইয়াত্তা খিজুমিন্দু নিল্লাহি আন্দাদা আল্লাহ সুবাহ বলেন জগতের তোমাদের মধ্যে কিছু মানুষ মিন্দুনিল্লা যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন তাদের সৃষ্টিজীবকে তারা নিজেদের লালন পালন কর্তা নিজেদের জীবনের সব কিছুর কেন্দ্র তৈরি করেছে এবং তার মহাব্বতটা কেমন করতেছে আমি আল্লাহর মহব্বত থেকে ওই সমস্ত জিনিসের মহব্বত তারা বেশি করতেছে তাহলে মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের বানানো জিনিসকে তারা নিজেদের জীবনের সবকিছুর কেন্দ্রবিন্দু তাকে তারা তৈরি করেছে এবং ইউহিব্বু নাহুম কাহব্বিল্লা আল্লাহ পাক বলতেছেন ওদেরকে তো তারা তৈরি করেছেই তাদের জীবনের সব কিছুর সামনে তাদেরকে রাখছে রাইখা আমি আল্লাহকে যে ভালোবাসাটা দেওয়া দরকার ছিল তার থেকে বেশি ভালোবাসা তারা ওই বস্তুকে দিতেছে এটা আল্লাহ পাক আফসুস করে বলছেন ইউ ইব্বু নাহুম কাহব্বিল্লা তাহলে এমন একটা সম্প্রদায় পৃথিবীতে আছে না নাই যারা যেই ভালোবাসাটা আল্লাহ পাইতেন যেই মহাব্বতটা আল্লাহ পাক পাওয়ার দাবি রাখেন সেই ভালোবাসাটা তারা ওই মখলুককে আমার সাথে অংশীদার স্থাপন করেওয়ালা ওই জিনিসকে তারা সেই ভালোবাসা দিচ্ছে তাহলে এই এক সম্প্রদায় আছো তাহলে বোঝা যাচ্ছে আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে ওয়ামিনার নাস কিছু মানুষ এই কাজের মধ্যে লিপ্ত তাহলে আরো কিছু মানুষ বাকি থাকলো সেই মানুষগুলার অবস্থা কি আল্লাহ আমানু এই আয়াতের পাশাপাশি শেষের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে দেখো যারা আমাকে ভালোবাসা দরকার ছিল যাদের ভালোবাসা আমাকে দেওয়া দরকার ছিল যেহেতু আমি তাদের জীবনের সব কিছু আমাকে বাদ দিয়া সমস্ত গাইরুল্লাহকে তারা ভালোবাসল মহাব্বত করল এই সম্প্রদায় পৃথিবীতে আছে কিন্তু তাদের মধ্যে এক সম্প্রদায় মানুষ যারা আছে যাদের সম্পর্কটা আমি আল্লাপাক পরিচয় দিয়ে দিচ্ছি ওয়াল্লাদিনা আমানু তাহলে বোঝা যাচ্ছে আগের আয়াতের মধ্যে ইমানদারদেরকে সারা গায়েরি ইমানওয়ালা যারা আছে সবার কথা আল্লাহ পাক বলছে যারা কাফের মুশ্রিক বেমান খ্রিস্টান বৌদ্ধ নাছাড়া তারাও মানুষ তাদের কথাই আল্লাহ পাক বলছেন যে কিছু মানুষ তারা ভালোবাসাটা আল্লাহকে দেওয়া দরকার ছিল দিতে পারল না তাদেরকে আল্লাহ শুধু নাস বলছেন অমিনার নাস তাদের কোনো ডিজিনেশন নাই তাদের কোনো সংজ্ঞা নাই তাদের কোনো পরিচয়পত্র নাই মানুষ কিছু মানুষ কথাটার মধ্যে একটু অবহেলিত অবহেলিত শব্দ কিছু মানুষ আর মোমেন যারা যারা আল্লাহকে মহাব্বত করে যারা আল্লাহকে ভালোবাসে তাদের পরিচয় আল্লাহ নিজে দিয়ে দিচ্ছে মানু ওদেরকে শুধু মানুষ বলছে সাধারণ মানুষ বলছে আর যারা আল্লাহ রাব্বুল আলমিনের উপরে ইমান আনছে তাদের একটা পরিচয় দিচ্ছে তাদের ডিজিনেশন হচ্ছে ইমানদার বলে আল্লাহ পাক তাদেরকে নিজে সার্টিফাই করতেছে ওয়াল্লাদিনা মানু সারা পৃথিবীর মধ্যে যারা ইমানওয়ালা আস যারা ওদের মতো না যারা ওই কাফেরদের মতো নয় মশ্রিকদের মতো নয় যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছ যারা আমার উপরে ইমান আনছ পরজীবনকে বিশ্বাস করলা ও ইমানদার তোমার তোমাদেরকে আমি আল্লাহ পাক পরিচয় দিয়ে দিচ্ছি তোমাদের নামটা হলো ইমানদার আমানু তোমাদের ব্যাপারে আমি আল্লাহ পাক এতটুকু দাবি রাখি যারা ইমানটা আমার জন্য আনছিলা তোমাদের ভালোবাসাটা ওদের মতো হবে না যারা তাদের গায়রুল্লাহকে ভালোবাসে ওদের মতো নয় যারা তাদের মূর্তিকে তাদের খোদাকে তাদের দেব দেবতাকে তারা যেরকম ভালোবাসে আমি তোমাদের কাছে এরকম ভালোবাসা চাই না কারণ তাহলে তো তোমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য থাকলো না তোমাদের ভালোবাসাটা আমি চাই আসাধ্য হুব্বা লিল্লা এমন একটা শব্দ আল্লাহ পাক এখানে ব্যবহার করেছে আসাধ্য বলতে এত শব্দ ব্যবহার করেছে দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে সব ভালোবাসার থেকে ওই ওই ইমানদারের কাছে আমি আল্লাহ বেশি প্রিয় হব আল্লাহ পাক কত গর্ব নিয়ে তিনি এই কথাটুকু বলছেন ইমানদারের পরিচয়টা দিলেন ইমানদার এই জন্যই বিভিন্ন জায়গার মধ্যে সারা বিশ্বের মধ্যে মুসলমানের মোমেনদের একটাই পরিচয় আমি অমুক দেশি আমি অমুক বংশের আমি অমুক জায়গার বাস করি আমি ওনে অমুক চাকরিজীবী বলে এগুলি তোমার কোনো পরিচয় নাই এই পরিচয় হলো সাময়িক কয়েকদিনের জন্য তোমাদের আসল পরিচয় হলো আমরা ইমানদার যে কোনো জায়গায় যাবে আমি মুসলিম আমি ইমানদার এই ইমানদারের পরিচয়টা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি এটা দুনিয়ার মধ্যে চলবে আখেরাতের মধ্যে চলবে ইমানদারকে আল্লাহ পাক ডাক দিবে আমানু আসাদ্দ তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ আগের আয়াতে ওই সমস্ত লোকগুলির কথা বলল যারা তাদের গায়রুল্লাহকে তাদের দেবতাকে তাদের মূর্তিকে তাদের তৈরি কিছু জিনিসকে তারা ভালোবাসে এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন তারা শুধু মানুষ আর ইমানদার তার পরিচয়টাই আল্লাহ পাক দিয়ে দিলেন ইমানদার এর থেকে বড় সুখ্যাতি আর সুনাম পরিচয় আর হতে পারে না কি আমরা বলেন তো ইমানদার এই আয়াতের সামনে আল্লাহ পাক এই আয়াতের তফসিরের মধ্যে হাদিসের দ্বারা মোফাসের কারিগণ বুঝাচ্ছেন এখন আল্লাহ সুবাহ ইমানদারকে বৈশিষ্ট্য দিলেন এখন যোগ বিয়োগ দেওয়ার পালা আসছে আল্লাহ সুবাহ আমাদের উপরে গর্ব করলেন যে ইমানদারেরা ওই সমস্ত কাফের মসজিদদের দেব দেবতার থেকে আমাকে অধিক গুণে বেশি ভালোবাসবে এই অধিকের সীমা নাই যেটাকে এসমে তবজিল বলা হচ্ছে বিভিন্ন শব্দ দ্বারা অধিক গুণে ভালোবাসবে ইমানদারেরা আল্লাহকে এত অধিক ভালোবাসবে এই ভালোবাসার স্তর মিনকুল্লি সাই মিনকুল্লি সাই বলতে সে নিজেও যে ভালোবাসার ব্যক্তিটা যিনি সমস্ত জিনিসের মধ্যে সে তিনিও একজন যিনি ভালোবাসতেছে সব জিনিসের মধ্যে সেও একজন না খুব তফসির এত সুন্দর মর্ম মিনকুল্লিশাই আসাধ্য শব্দটা আল্লাপাক ব্যবহার করেছেন ইমানদারেরা আমাকে ভালোবাসবে তাদের ভালোবাসাটা মিন সাই পৃথিবীর মধ্যে যত বস্তু আছে হীরা মানিক্য জমরজত যত দামি দামি বস্তু আছে যত মানুষ হতে পারে আত্মীয় স্বজন হতে পারে ছেলে পেলে হতে পারে বন্ধু বান্ধব হতে পারে বিরাট অট্টালিকা দালান কোটা হতে পারে পৃথিবীর যে কোনো লাইনের যত বন্ধু হতে পারে সব কিছুর থেকে তার ভালোবাসা বেশি হবে তো সব কিছুর মধ্যে যিনি ভালোবাসে তিনিও সব কিছুর মধ্যে একজন যিনি ভালোবাসে তিনিও একজন তার মানি হল সে নিজের থেকেও নিজের জানের থেকেও বেশি ভালোবাসবে এই জন্যে আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহ আলুকা হুব্বাক আহাব্বাল আসিয়া আমিন নাফসি এই জন্য আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে দাবি করতেছেন দোয়া করতেছেন আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই আপনি যেরকম বন্দাত্মীকে ভালোবাসা চান আমি রসুলও আপনার কাছে আপনার ভালোবাসা চাই কতটুকু ভালোবাসা কোন স্তরের ওই যে ওইখানে যেরকম মিনকুল্লি সাই প্রত্যেকটা সাইয়ের ভিতরে প্রত্যেকটা জিনিসের ভিতরে যিনি ভালোবাসতে চায় সেও আছে এর মানে হলো তার নফস থেকে তার জীবন থেকেও সে বেশি ভালোবাসতে চায় এই যে নাল্লা রসুল এটাকে প্রকাশ করে দিলেন আহাব্বাল আসিয়া আমি নাফসি আমি রসুল আমি মোহাম্মদ রসুল্লাহ সারা জগৎবাসীর জন্য আমার যেরকম ইস্ত আমার যেরকম দাম আমাকে যেইভাবে করে আপনি বানিয়েছেন আমাকে যে হালাতে বানাইলেন আমার জীবন আগমনটা সারা পৃথিবীর জন্য যেরকম এরকম ভাবে আমি গাম্বার আমি মোহাম্মদের জীবনটার থেকেও আপনাকে বেশি ভালোবাসতে চাই আহাব্বার আসিয়া মিন মোফাসের কারিগণ বলেন এই ভালোবাসার স্তর পাঁচ ভাগে বিভক্ত হবে আল্লাহ পাক যে বন্দার কাছে ভালোবাসা চায় ভালোবাসার স্তরটা পাঁচ ভাগে বিভক্ত এই ভালোবাসার এই গণ্ডির ভিতরে ওই ক্লাসে ঢুকতে হইলা এই পাঁচটা জিনিস তার জন্য লাজেম এই পাঁচটা জিনিস আদায় করার পরে যদি সে এবার দাবি করে যে হা হা আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তার দাবি বাস্তব নতুবা তার দাবিটা প্রত্যাখ্যান হয়ে যাবে যুবক যুবতীকে মহিলাকে ভালোবাসছে মহিলা শর্ত দিচ্ছেন হ্যাঁ ভালোবাসা এটা বাস্তব জিনিস এটা আল্লাহ পাকের সৃষ্টি একজন পুরুষ একজন মেয়েকে ভালোবাসবে তো ভালোবাসার শর্ত কি তোমার সাথে আমার আগে শরীয়ত সম্পর্ক বিবাহ হতে হবে বিবাহর মধ্যে মোহর ধার্য হতে হবে তারপরে আমার ভরণ পোষণ আমার পুরা জিন্দিগির জরুরিয়াতগুলি তোমার মাধ্যমে মিটাইতে হবে এটা এই যে ভালোবাসার দাবি করলে তুমি ভালোবাসার পরে রেজাল্ট এগুলি দ্বারা প্রকাশ পাবে ঠিক আল্লাহ সুবাহ যে বলছে ইমানদারেরা والذين آمنوا أشد حبا لله ইমানদারেরা মিন কুল্লে সাই পৃথিবীর মধ্যে সব বিষয় থেকে আমাকে বেশি ভালোবাসবে সেই ভালোবাসার স্তরের জন্য পাঁচটা শর্ত আছে এই পাঁচটা শর্তের মাধ্যমে যদি সে দাবি করে যে হ্যাঁ আল্লাহ আমি তোমাকে ভালোবাসি তাহলে সেটা বাস্তব ভালোবাসা নতুবা এটা বাস্তব ভালোবাসা নয় ওই ভালোবাসার কোনো দাম নাই সেটার আরো প্রমাণ আছে এই ভালোবাসার প্রথম স্তর হল ইমান প্রথম স্তর কি ইমান ইমানটা গ্রহণ করে আগে ওই ভালোবাসার লিস্টির মধ্যে নাম লিখতে হবে ইমান আনলাম না এমনি ভালোবাসবো ভালোবাসবো শরীয়ত কি বলে বলে যে তোমার এই ভালোবাসাটা নিচক ধোকা ছাড়া আর কিছু না অনেক মানুষ বলে হিন্দুরাও বলে তাগজ জিজ্ঞাসা করলে তারা বলে আমরা তো আল্লাহকে মানি একজন কি আছে হ্যাঁ ভগবান না তাই না কিছু বলে তারা ভগবান মানে না তারা একজন ভগবান আছে তারা মানে তারা বলে যে আমরা তো ভগবানকে মানি বলে যে তো মানো যে ভগবানের ভালোবাসার প্রথম শর্ত হইল কি আনতে হবে সব কিছুকে ত্যাগ করে তাকে ইমান আনতে হবে যে সমস্ত ক্ষমতার মালিক কে এই কথা অন্তর মধ্যে না ইমানের গণ্ডির ভিতরে ভালোবাসার দাবি প্রথম ঢুকতে হবে এটা হইল পাঁচটা শর্তের প্রথম শর্ত ইমানের মাধ্যমে তাহলে এক নম্বর বোঝা গেল ইমান যারা আনলো না তারা ভালোবাসার দাবি করলে দাবিটা নিচক ধোকা এবং প্রত্যাখ্যান তার জলিল একেবারে জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক কালামে মসজিদের মধ্যে বলছেন লা তাহদি মান আহাবাবতা প্যারা নবী সাল্লাহ আলাই সাল্লাম খাজা আবু তালেবের সাথে তার এত মহাব্বতের সম্পর্ক ছিল সারা পৃথিবীর মধ্যে যত ভালোবাসা সমস্ত ভালোবাসাকে একত্রিত করলে আবু তালেবের ভালোবাসাটা বেশি হবে এত ভালোবাসা ছিল রসুলে পাক সাল্লাহ সাল্লামের সাথে কিন্তু এই রসুল তাকে ভালোবাসার গণ্ডির মধ্যে ঢুকাইতে চাইছিলেন বারবার করে চেষ্টা করেছে চাচা আপনি একটু ইমান নিয়ে আসেন ইমান আসলে ভালোবাসার গণ্ডির ভিতরে ঢুকলেন ওই লিস্টির মধ্যে নাম ঢুকাইলেন তারপরে ভালোবাসাটা বাস্তব ভালোবাসা হবে এই জন্য বারবার চেষ্টা করেছিল আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন লা তাহদি মান আহবাবতা সেইখানেও হব্বিয়তের কয়েদ সেইখানেও ভালোবাসার শব্দটা দিয়ে আল্লাহ আয়াত নাজিল করছেন হে রসুল ওগো আমার বন্ধু আপনি যাকে ভালোবাসেন আপনি নবী হিসাবে যাকে ভালোবাসেন এই ভালোবাসাটা শরীয়তের মাপকাঠির মাধ্যমে ভালোবাসা হতে হবে আপনি এইভাবে রক্তের সম্পর্কের কারণে যদি তাকে ভালোবাসেন ওরকম ভালোবাসলেই তাকে ইমান দেওয়া যাবে না আপনি ইচ্ছা করলেই তাকে হেদায়ত দিতে পারবেন না হেদায়তের মাপকাঠি চাবিকাঠি আমি হাল্লা পাকের হাতে রাখলাম আপনি যাকে ভালোবাসেন তাহলে বোঝা গেল আবু তালেবের ভালোবাসাটা কত করুণ ছিল এবং কত জটিল ছিল যেটা আল্লাহ পাক আয়াতের মাধ্যমে ওই শব্দ ব্যবহার করেছেন লা তাহদি ভালোবাসার গণ্ডির মধ্যে ঢুকার জন্য প্রথম শর্ত হইল ইমান এই জন্যই তো আল্লাহ রসুল বলছে আল ইমান ইমান এত বড় পাওয়ারফুল জিনিস এই ইমান ইয়ানহাদিমুমা কানা কবলাকুম এই ইমানের পাওয়ার বেশি এত বেশি সারা জীবনে মূর্তি পূজা করেছ সারা জীবন তুমি গায়রুল্লাহ পূজা করেছ সারা জীবন তুমি কত মানুষকে খুন করেছ হত্যা করেছ কিন্তু ইমান যখন আনবার মতো তৌফিক হয়ে গেল আল্লাহ পাক বলেন ইমানের চাবিকাঠি যেহেতু আমার হাতে আপনি ইচ্ছা করলেই একজনকে হেদায়ত দিয়ে দিতে পারবেন না কাকে ইমানওয়ালা বানাইতে পারবেন না আল্লাহ পাক বলেন ইমান কাকে দিব কি দিব না আমি আপনাকে মিডিয়া মাধ্যস্থতা বানাইলাম কিন্তু ইমান দেওয়ার অধিকার আপনার নাই ইমান যাকে আমি আল্লাহ পাক দিব আল্লাহ রাব্বুল আলমিন বলতেছে ইমানের পাওয়ার এত বেশি ইয়ানহাদিমুমা কানা কবলাকুম তোমার অতীত জীবনের যত রকমের গুণা ছিল সমস্ত গুণাগুলি যেদিন থেকে যখন তুমি ইমানের কলেমা পড়লা এই ইমানটুকু পড়ার সাথে সাথে তোমার অতীতের সব গুণার লাপাক মাফ করে দিল আল ইমান উয়ান হাদিমু মা কানা কবলাকুম তাহলে ইমান এটা ভালোবাসার গণ্ডির ভিতরে ঢুকার জন্য প্রথম শর্ত ইমান এখন ইমান আবার এখন এগুলার প্রত্যেকটার এক একটার লম্বা লম্বা তক্রির আছে ইমান আবার কেমন হতে হবে কেমন ইমান হলে এটা ইমান বলে গণ্য হবে এই সবগুলির মধ্যে আবার এক একটার মধ্যে আবার বিস্তারিত আলোচনা আবান্তু বিল্লাহ আল্লাহর উপর ইমান আনা অমালাইকাতি তার ফেরেস্তাদের উপরে কেমন ভাবে ফেরেস্তাদের উপর ইমান আনতে হবে ওয়াকুতুবিহি কুতুবিহি আসমানি কিতাবের উপরে ইমান আনা লাগবে প্রত্যেকটার এক একটার সুরত ব্যাখ্যা ওয়াল কাদের খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ ভালো মন্দ সব কিছু আল্লাহ পাকের তরফ থেকে ফাইসলা হয় কার্তিকা আমরা তো এটা মানতে পারি না ভালো হলে সব আল্লাহ পাকের তরফ থেকে মন্দ হলে সব অমুকের বেটাই করছে তাই না তাইলে এইরকম প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আছে ওয়াল কাদের খাইরিহি ওয়াশারিহি মিনাল্লাহ তালা সব কিছু ভালো মন্দের নির্ভর করে একমাত্র আল্লাহ পাকের কেয়ামতের পরে একটা পুনর্জীবন হবে এই জন্য ওরা পুনর্জীবনের উপরে বিশ্বাস করে না এরা ভগবান বলে বললেই কোনো লাভ হবে না যেহেতু এরা পুনর্জীবন বিশ্বাস করে না পুনরুত্থানকে বিশ্বাস করে না এই জন্য প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা আছে এটা ইমান এই ইমানটাকে পরিপূর্ণভাবে সব গুণাবলীর সাথে ইমানের মধ্যে ঢুকলে তাহলে পরিপূর্ণ ইমানওয়ালা হলাম এবার আমি ওই যে আল্লাহ পাকের মহাব্বতের দাবিদারের এক নম্বর শর্তের মধ্যে ঢুকতে পারলাম যদি এরকম হই এর মধ্যে যদি কারো কিছু কম থাকে কারো যদি একটু বেশি থাকে যার কাছে যেরকম ইমান সে অতটুকু ইমানের অধিকারী এই জন্য আমাদের ইমানের মারাতব এই অবস্থা কারণ ইমানের শাখা প্রশাগুলার মধ্যে তালাশ করলে দেখা যাবে কার কাছে দুইটা শাখা আছে কারো কাছে তিনটা আছে কারো কাছে পাঁচটা আছে কারো কাছে শুধু একটা আছে পরিপূর্ণভাবে ইমানের শাখাগুলি নাই এটা এবার ভালোবাসার ভালোবাসার ক্ষেত্র তৈরি করার ফিল্ডে আমি এবার ঢুকলাম কিসের মাধ্যমে ইমানের মাধ্যমে ইমানের মাধ্যমে এবার ভালোবাসার ক্ষেত্রে ঢুকছি আল্লাহ আকবার এবার যখন ইমানটা আইনা তাকে তালাশ করতেছি তাকে মহাব্বত করতেছি ও আল্লাহ বুঝলাম আপনাকে দেখি না আপনাকে বুঝি না আপনার জান্নাত জাহান্নাম কিছুই দেখলাম না সব মুখাস্তর উপরে বিল গাইব শুধু গায়েবের উপরে তোমার উপরে ইমান আনলাম এবারে ইমানের দাবি হল ইমানের দাবি হল তোমার সাথে কথা বলবো তোমাকে দেখব তোমার সাথে একসাথে চলাফেরা করবো এটা ইমানের দাবি দেখেন না মানুষ স্বাভাবিকভাবে অনেক দূর থাকে অনেক দূর থাকে টেলিফোনে কথা বলে একদিন দুদিন তিন দিন চার দিন কথা বলতে বলতে স্বাভাবিকভাবে ওই কথায় তাকে দাবি করে একদিন তার সাথে মোলাকাত করতে কথায় দাবি করে না এই জন্য বেগানা মহিলাদের সাথে বেগানা পুরুষের সাথে মোবাইলে কথা বলা নিষেধ আর বলতে হলেও গলার সোর পাল্টাইয়া বলবে কারণ বেগানা পুরুষের সাথে মোবাইলে কথা বলতেছেন ওই যাদের দিলের মধ্যে রোগ আছে ওই রোগ রোগওয়ালা গলি দুই দিন চার দিন কথা বলতে বলতে তার দিলের মধ্যে আকর্ষণ চলে আসে এই মহিলাটাকে এই মেয়েটাকে যদি একটু দেখতে পাইতাম বুঝতে পারছেন যেটা হজরতে মুসা আলা নবীন আলাই আসসালাম আল্লাহ পাখের সাথে কথা বলতেছেন তাকাল্লম করেছেন কাল্লাম আল্লাহ মুসা তকলিমা আল্লাহ পাখের সাথে মুসা কথা বলতেছেন পর্দার আড়ালে পর্দার আড়ালে কথা বলতে বলতে এই কথা এবার দাবি রাখে যেহেতু যিনি কথা বলছে তাকে একটু দেখতে মনে চায় এই জন্যই মুসা আলাইসালাম কথা বলতে বলতে তার দিলের মধ্যে পায়ে এসেছে রব্বি আরিনি আঞ্জুর ইলাই আল্লাহ এতদিন পর্যন্ত পর্দার ভিতরে ভিতরে তোমার সাথে কথা বলি আমার একটু মনে চায় এবার তোমাকে সরাসরি দেখব এটা এটার দাবি আমি তোমাকে দেখতে মনে চায় আল্লাহ তারা বলেন মুসা কথা বলে তো আবার মুসিবতে পড়ে গেলাম কথা না বলতাম সেটা এক কথা ছিল কথা বললাম এবার কথার দাবি রাখে আমার সাথে তোমার মোলাকাত হওয়ার জন্য তবে লান্তারানি মুসা দুনিয়ার জগতের মধ্যে হালাতটা এইভাবে তোমাকে ওরকম সৃষ্টি করে আমাকে দেখার মতো যোগ্যতা ওরকম শরীর গঠন করে আমি বানাই নাই আমাকে দেখার মতো আমার তাজাল্লি সহ্য করার মতো শক্তি অবস্থা দিয়া তোমাকে বানাই নাই জান্নাতের মধ্যে যখন তোমাদেরকে নিয়ে যাব সেই সময় তোমাদের এই চোখ থাকবে না এই চেহারা থাকবে না এই বন্ধ বদন থাকবে না ঘটনটা শুধু থাকবে কিন্তু তোমরা এরকম থাকবে না তখন আমাকে দেখার মতো ওরকম মিটার দিয়া ওরকম জিনিস দিয়া তোমাকে বানাবো সেদিন তুমি আমাকে দেখবা এই জন্যই রসুল পাক সাল্লাহ সাল্লাম মেয়েরাজে যাওয়ার আগে তার সিনাকে সাক করে আল্লাহ পাকের সাথে মোলাকাত করার মতো যোগ্যতা এটা কলবের ভিতরে আল্লাহ পাক সিনা সাক করে যোগ্যতা দিয়া তাকে আল্লাহ পাক আর সে আজিমে রাখছে কিন্তু মুসা আপনাকে তো আমি সেই অবস্থা করি নাই আপনার অপারেশন হয় নাই আপনার জন্য সেই ক্ষমতা নাই লান্তারানি আপনি আমাকে দেখতে পাবেন না দেখতে পাবেন না তারপরেও বারবার বলে আল্লাহ পাক বলে ঠিক আছে তাহলে শর্ত লাগাই দেই তুমি যখন বারবার তারপরও দাবি করতেছ তাহলে শর্ত দিয়া দেই শর্ত পুরা হলে হবে আর যদি শর্ত যদি যা ফাতা শর্ত ফাতাল মসরুদ যদি তোমার শর্ত পাওয়া না যায় তুমি আমাকে দেখবাও না মুসা ইসলাম বুঝতে পারেন মুসা বলছেন যে আল্লাহ ঠিক আছে শর্ত মাইনা হইলেও আমি আপনাকে দেখতে চাই কি শর্ত করাল জাবাল আমি আল্লাহ পাক আমার তাজাল্লি পাহাড়ের উপরে প্রথম দিব পাহাড় যদি তার জাগার মধ্যে যদি স্থির থাকে তাহলে মুসা তুমি মনে রাখবা আমাকে দেখতে পাইবা আর যদি পাহাড় যদি স্থির না থাকে তুমি আমাকে দেখতে পাইবা না তো মুসা আলি সাল্লাম ধারণা করছিলেন পাহাড় আবার যায় কই এটা এত বড় বিশাল পাথরের পাহাড় এত বড় বিশাল পাথরের পাহাড় এটা কোথায় যাবে আল্লাহ পাকের তাজাল্লি দিবে কিন্তু আল্লাহ পাক তো জানে যে আমার তাজাল্লি পড়লে পাহাড়ের কি অবস্থা হবে এটা মুসা তুমি জানো না এটা আমি আল্লাহ জানি এই জন্য আল্লাহ সুবাহান তাজাল্লি দিলেন বলতেছে সত্তর হাজার নূরের পর্দার ভিতর থেকে তাফসিরে লেখে কাইনা আঙ্গুলের মতো সামান্য এতটুকু পর্দা একটু সরাইয়া পাক যখন পাহাড়ের উপরে তাজাল্লি দিলেন اللہ اکبر پہاڑا جلے سرخار ہو گیا موسا سڑک موسا علیہ السلام بہو گل اللہ پاکر کا سے موسا کش آسار پر اللہ তবু তো ইলাইক আমি আল্লাহ আসলে বুঝতে পারি নাই বুঝতে পারি নাই আপনার তাজাল্লির এত পাওয়ার আর এত ক্ষমতা গো আল্লাহ এটা বুঝার মতো আকল আমাকে দেওয়া নাই এই জন্য আমি বারবার করে চাইছিলাম আর আপনি শর্ত দিয়েছিলেন পাহাড় এখন দেখি পাহাড়ে স্থির নাই পাহাড়টা পুরা জলে সারখার হয়ে গেল তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে দেখার যে তাজাল্লি ছিল এটা নাই তো বলতেছিলাম যে এই কথার থেকে কথা বললে দেখতে মনে চায় এটা শর্ত এবার ইমানের দাবি ইমান আল্লাহ তোমাকে দেখি নাই তোমার সাথে এবার আমাদের একটা পরিচয় হয়েছে আমরা তোমাকে না দেখে ইমান দাবি করলাম ইমান আল্লাহ আমান্তু বিল্লাহ ইমান আনছি তোমার উপরে এবারে ইমানের দাবি হলো আল্লাহ তোমার সাথে একটু কথা বলতে মনে চায় আল্লাহ রব্বুল আলমিন বলতেছে বন্দা কেমনি কথা বলবা এই কথা তো বলার অবস্থা তোমরা তো নবী হও নাই তারা নবীদেরকে কমপক্ষে দেখার সুযোগ দেই নাই কথা বলার সুযোগ দিছি তোমাদের সাথে সরাসরি কথাও বলা যাবে না তো যেহেতু বুঝতে পারলাম তোমরা এখন মহাব্বতের তাকিদে আমার সাথে তোমাদের মহাব্বতটা একটু উপরের দিকে উন্নতি হয়েছে এই জন্য আমার সাথে কথা বলতে মনে চায় এবার একটু আমি দেখব তোমাদেরকে আর একটু পরীক্ষার মধ্যে ফেলে কিভাবে কথা বলবা আসলা তুমি রাজুল এই জন্য আল্লাহ পাক বলে বান্দা ইমানের ভালোবাসার দ্বিতীয় দাবি হল নামাজ ইমানের ভালোবাসা রসুলে পাক সাল্লাহ সাল্লাম সহ সারা পৃথিবীতে যারা যত আল্লাহকে ভালোবাসলো ওই ভালোবাসার দাবি এবার চায় ইমানের দাবি বলতেছে আল্লাহকে মোলাকাত করতে কথা বলতে আল্লাহ পাক বলেন কথা কেমন করে বলবা বলার জন্য একটা মাধ্যম দিলাম তোমাদেরকে আসসালাত নামাজ নামাজ নামাজ এই জন্য আল্লাহ রসুল বলছেন আসসালাত মেয়েরাজুল মুমিনী এই নামাজটা ওই ইমানদারের জন্য আল্লাহর সাথে মেরাজ नमाज में क्या मजा है सजदे में जा जा के देखो सजदे में क्या मजा है सर झुका के দেখো খোদার বন্দা এই জন্য আল্লাহ পাকের মহাব্বতের দাবিদার যারা হবে তাদের নামাজ লাজেম তাদের নামাজ এটা জীবনে লাজেম নামাজ নাই সে শুধু ভালোবাসার দাবি মাত্র যেহেতু আল্লাহ পাকের সাথে তার মোলাকাতের আরজু নাই নামাজ ছাড়া ওই ভালোবাসার দাবির শর্ত যেটা মাত্র গণ্ডির ভিতরে ঢুকলাম প্রথম শর্তের মধ্যে আমি ফেল এই জন্য আল্লাহ সুবাহ বহুত আল্লাহ পাকের আল্লাহর বন্দাদের সাথে বন্দা এই জন্য বলা হয় সেজদা যখন দেয় আরে সেজদা সেজদার মধ্যে কি যে মজা এটা সেজদা যারা না দিল তাদেরকে কোনোদিন বোঝানো যাবে না সেজদার মধ্যে এত মজা একজন মানুষ পৃথিবীর জগতে যদি কারো সাথে কেউ যদি যতই ভালোবাসার মহব্বত করুক সে কোনোদিন তাকে সেজদা দিতে রাজি না হজরতে ওমরে ফারুক রাজিয়াল্লাহু তালানহু সিরিয়ার সফরের মধ্যে যখন গেলেন যখন সিরিয়া বিজয় হয়ে গেল সেইখানের মানুষেরা তারা তাদের বাদশাকে সেজদা করে ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু খলিফাতুল মুসলিমিন তিনি যখন সামনে গেলেন সেখানের কিছু লোকের আইসা হাজরাতে ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহুর সামনে সেজদায় পড়ে গেল হজরত খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাস করলেন এটা কি বলে এটা আমাদের বাদশাহ যারা ছিল তাদেরকে আমরা এইভাবে সেজদা করি হজরত উমর বললেন যখন এটা ইসলামের শর্ত হল কোনদিন মানুষ মানুষকে সেজদা করবে না মানুষ সেজদা করবে একমাত্র রবকে একমাত্র আল্লাহকে এই জন্য আমি বলে দিলাম তোমরা কাফের অবস্থায় আইস আমার সামনে সেজদায় পড়ে গেলা আমিও বলে দিলাম তুমি আমার সামনে সেজদা দিলে কি লাভ হবে আমিও তো একজনকে সেজদা দিয়ে থাকি এই জন্য দুনিয়ার মানুষেরা যাকে সেজদা করে তিনি কাহাকেও সেজদা দেয় না আল্লাহ কাহাকেও সেজদা দেয় না সারা পৃথিবীর মানুষেরা আল্লাহকে সেজদা দেয় তখন থেকে তিনি বলে দিলেন যেহেতু ইসলামের হুকুমত আমরা বিজয়ী লাভ করেছি এখন তোমরা মুসলমান হয়ে যাচ্ছ আজকের থেকে বলে দিলাম আর কোনোদিন মানুষের সামনে স্যার ঝুঁকবে না মাথা নত হবে না মাথা নত হবে একমাত্র আল্লাহ পাকের সামনে এই জন্য অন্য হাদিসের মধ্যে বলতেছে আল ফারকু বাইন আল মুমিনি ওয়াল কাফির এই জন্য রসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন এ আমার ইমানদার উম্মতেরা শোনো যদি তুমি ইমানের দাবি করো আর যদি নামাজ না পড়ো তাইলে এটাই তুমি মনে রাখো কে ইমানদার আর কে ইমানদার না এটা পার্থক্য করার জন্য নামাজই হল সবচেয়ে বড় মাধ্যম নামাজ পড়লে তুমি ইমানদার নামাজ পড়লা না তুমি ইমানদার না কারণ তুমি ওই স্যার জুকানো মাথা নত করার অবস্থাটা আর পৃথিবীতে কোথাও নাই এই জন্য ইমানের মহাব্বতের দাবির মধ্যে কি আছে ওয়াল্লাদিনা মানু আসাদ্য হব্বাল্লিল্লাহ এসকে বা মুরদান আবাসদ পায়দার এসকে বা মুরদান আবাসদ পায়দার এসকে বা হাইয়ু বা কাইমেদার এই জন্য আল্লাহর ফেরা বলে বন্ধা এই দুনিয়াটা সব মুর্দা সব মুর্দা এই মুর্দার সাথে মহব্বত রাখলে তুমিও মুর্দা দুনিয়াও মুর্দা যোগ কি মুর্দা যোগ মুর্দা রেজাল হবে মুর্দা হ্যাঁ, হ্যাঁ এই জন্য বলা হচ্ছে যে আমি মাটি আমার কবরের মধ্যে যাওয়ার পরও মাটি মাটি যোগ মাটি রেজাল কি হবে সমান সমান ইকুইল কি হবে মুর্দা এরকম মাটি আল্লাহ আরিফ বলে এসকে বা মুর্দা না বা সোদ পায়ে দা এসকে বা মুর্দা না বাসদ পায়েদা এসকে বা হাইও বা কাইও মেদা এই সারাটা দুনিয়া মুর্দা তুমিও মুর্দা এই মানুষও মুর্দা তোমার স্ত্রীও মুর্দা ছেলে ফেলেও মুর্দা এই সারাটা পৃথিবী সব মুর্দা এটা মখলুক এই মুর্দার সাথে এসক মহাব্বতের সম্পর্ক করো না এদের সাথে শুধু দুনিয়ার সম্পর্ক হিসাবে মহাব্বত হালাকে দিলের মহাব্বতের সম্পর্ক হবে বা হাইয়ু বা কাইয়ু মেদা যিনি চিরস্থায়ী চিরঞ্জীব একমাত্র আল্লাহ ওই হাইয়ুল কাইয়ুমের সাথে তোমার মহাব্বতের সম্পর্ক হবে তাহলে তিনি চিরস্থায়ী চিরঞ্জীব তুমিও চিরস্থায়ী চিরঞ্জীব হইবা মহাব্বত কিসের সাথে হচ্ছে আমাদের তাহলে বোঝা গেল ভালোবাসার দ্বিতীয় স্তর ভালোবাসার দাবির ইমানটুকু আসছিল প্রথম ওই গণ্ডিতে ঢুকার এখন দাবি করলে যেহেতু ভালোবাসায় দাবি রাখে আল্লাহর সাথে মোলাকাত করতে বোঝা গেল যারা নামাজ পড়ে না এদের ইমানের স্তরের মধ্যে এখনো ভাটা পড়ে আছে ইমান তো দাবি রাখে আল্লাহর সাথে ইমান আনতে আনতে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা এই ইমানের দাবি এটা চায় তাকে মোলাকাত করতে মোলাকাতের জন্য আল্লাহ মিডিয়া দিয়েছে এই জন্য নামাজ নামাজ যার কাছে নাই বোঝা গেল ইমানের মধ্যে দুর্বল এই জন্য বাবারা আমরা কি নামাজ পড়ে আল্লাহর সাথে মহাব্বত করব এই জন্য মহাব্বতের এখন দ্বিতীয় স্তরের মধ্যে আমি পৌঁছলাম এখন তার সাথে মোলাকাতের অবস্থায় পড়ছি এটা যখন আরো গাঢ় হয়ে যায় এবার মহব্বত গভীরতার মধ্যে পড়ছে আল্লাহ পাক বলেন যে আচ্ছা তুমি যে মহব্বতের দাবি করলা হ্যাঁ গভীরতার মধ্যে পড়ছো বলে দাবি করতেছো দিদার পাইতেছো আমার আমার সাথে এবার দিদার আসছো শুধু দেখাই না হলো কথা বলতো এবার চাও তা আমি এবার তোমাকে একটু এবার পরীক্ষা শুরু করবো এবার থেকে এবার আস্তে আস্তে এবার পরীক্ষা শুরু হইতে হবে কারণ পরীক্ষা সারা রেজাল্ট ভালো হবে না আস্তে আস্তে উপরে ডিগ্রি বাড়বে না আল্লাহ পাক বলেন হ্যাঁ দেখি তুমি ইমানের মধ্যে আমার দিদারের কামনার মধ্যে তুমি কতটুকু সত্য এবার তোমাকে একটু পরীক্ষা করি কি পরীক্ষা আল্লাহ পাক বলতেছে বন্দা এবার একটা ঘোষণা দিলাম সকাল থেকে সোবে সাদেক থেকে নিয়া সূর্য অস্ত পর্যন্ত তোমার সামনে হালাল সব কিছু থাকবে কিন্তু আমি বলবো খবরদার এটা স্পর্শ করতে পারবে না আমি দেখব তুমি এবার আমার হুকুমটা কত পালন করো তাইলে আমি তোমাকে বুঝবো আমার ভালোবাসা আস্তে আস্তে এক ডিগ্রি করে করে ছাড়বো সেটার নাম হল রসম সেটার নাম হল রোজা এবার আল্লাহ পাক ভালোবাসার তৃতীয় নম্বর স্তর ওই যে মানু ইমানদার সব বস্তু থেকে আল্লাহ পাকের ভালোবাসা বেশি হবে এই বেশির স্তরের মধ্যে যাইতেছে আল্লাহ পাক বলে হা তুমি এবার ভালোবাসা পাইছো বলে দাবি করতেছো আমি আল্লাহ পাক বলে যে আমি তোমাকে পরীক্ষা ছাড়া ছাড়ব না এবার দেখব বন্দা তুমি আমার জন্য উপবাস থাকতে পারো কিনা তোমার মহাব্বতের এরকম যদি কোনো প্রেমিকা থাকে সে যদি তোমার শর্ত দেয় তুমি এরকম একদিন দুই দিন না খাইয়া থাকা লাগবে তাহলে তোমার সাথে আমার ভালোবাসা হবে বিবাহ বন্ধন হবে তখন সেই প্রেমিক কি করবে যাও কিছুই খাবো না দুই দিন না খাইয়া থাকবো মরে যাব তবুও তোমাকে আমি ভালোবাসি তোমার সাথে আমার বিবাহ বন্ধন হওয়া লাগবে করবে না না করবে এবার আল্লাহ পাক বলতেছে হ্যাঁ আমি ভালোবাসার তোমাকে তৃতীয় নম্বর শর্ত দিলাম হ্যাঁ এবার তোমাকে বললাম বন্দা তুমি বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দটা ঘন্টা হালাল সব তোমার আশপাশে থাকবে নাই এই জন্য না বরং সব কিছুর ব্যবস্থাপনা আরামায়েশের ব্যবস্থাপনা সব তোমার কাছে কিন্তু আমি দেখব এবার আমার হুকুমটা কেরি করা কে ওগুলি স্পর্শ করলা না সব তোমার সামনে আছে তুমি স্পর্শ থেকে বাকি থাকলা আমার জন্য সারাটা দিন উপবাস কে থাকতে পারবা এই জন্যই তো আল্লাহ পাক বলে এবার আমার মহাব্বতের তৃতীয় নম্বর স্তরের মধ্যে যখন বন্দা পৌঁছে যায় আল্লাহ পাক বলেন আসাউমলি ও আনা আজিজিবিহি আউ উজে এই জন্যই তো বলতেছে বন্দার রোজা সব কিছুর এবাদতের সওয়াব ফেরেস তারা লিখবে আর রোজা যেহেতু এবার এবার ভালোবাসার তৃতীয় নম্বর স্তরে বন্দা উন্নতি সাধন করেছে এই জন্য তার প্রতিদান আমি আল্লাহ নিজে হইয়া যাব এবার প্রতিদান আমি নিজে কিসের জান্নাত আর কিসের অমুক তমুক মান আল্লাহ পাক বলতেছে আদা উজাবিহি আমি নিজে এবার ভালোবাসার প্রতিদান আমাকে যে পাইল সে সব পাবে মাওলা যে আমাকে পাইল সে সব কিছু পাইল ভালোবাসা আল্লাহ আকবার এগুলি ব্যাখ্যাতে যাওয়া যাবে না আরো লম্বা ব্যাখ্যা আছে তিন নম্বর শর্ত এবার ভালোবাসার বন্দা হ্যাঁ এবার পরীক্ষায় পাশ করলো বন্দার রোজা রাখলো ইমান আনলো নামাজও পড়লো রোজাও রাখলো এবার ভালোবাসা কামেল দরিকার মধ্যে পৌঁছেছে বলে যে ঠিক আছে বুঝলাম এতক্ষণ তো তুমি জান দিয়া জানের উপরে অনেক সময় তোমার খাটা সম্ভব হয় জানটাকে শরীর দিয়া খাটাইলা জানটার উপরে শক্তি দিলা কষ্ট দিলা আমি তো দুনিয়ার মধ্যে তোমাদের দুনিয়াতে চলার জন্য দুইটা জিনিস দিছি একটা জান আর একটা মাল মালের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন হইতে হবে জানের মাধ্যমে হইতে হবে এই জন্য জেহাদের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে তোমার সব কিছুর মধ্যে আমি এই জন্য জেহাদের আয়াতের মধ্যে বলছিলাম আগে তোমার মাল খরচ করো তারপরে যান খরচ করো কারণ যেহেতু দুনিয়ার মধ্যে বহু মানুষ এরকম আছে তার জানের থেকে তার মালের দাম বেশি ঠিক না ঠিক জানের থেকে মালকে বেশি ভালোবাসে মালটার মহাব্বত তার কাছে এত বেশি নিজে কষ্ট করে না খেয়ে থাকে কত ঘুম নষ্ট করে শরীরটার উপরে চাপ দেয় কোনো অসুবিধা নাই তারপরও একটু মাল কেমন করে পাবে তাহলে বোঝা যায় জীবনের মায়ার থেকে মালের মায়া বেশি তো আল্লাহ পাক বলে এই জন্যে আমি আয়াত নাজেল করেছিলাম বন্দা আগে তুমি মাল খরচ করো তারপরে যান খরচ কর যেহেতু তুমি জেহাদের ময়দানে যাইবা তুমি শহীদ হইয়া যাইবা তোমার মালগুলি থাইকা যাবে এগুলি সব অপাত্রে চলে যাবে এই জন্য বলে সেখানে শহীদ হওয়ার আগে আগে মাল দাও তারপরে যান দাও এ বন্দা এবার আমি তোমাকে পরীক্ষা করে দেখব আমার ভালোবাসার স্তরের মধ্যে তুমি এবার কতটুকু আগাইলা আর রোজা পর্যন্ত রাখলা এবার আমি তোমাকে এবার মালি পরীক্ষা করব জানের পরীক্ষা তো তুমি ডিগ্রি পাশ করলা করলা জানের পরীক্ষার মধ্যে তুমি রোজা রাখা পরীক্ষায় পাশ করলা রেজাল্ট ভালো করলা এবার আরেকটা পরীক্ষা চতুর্থ নম্বরে তোমার জন্য আমি এবার মালের পরীক্ষা দেই দেখি আমার জন্য তুমি মাল কোরবানি করতে পারো কিনা তোমার জন্য জাকাত ফরজ করে দিলাম ব্যাখ্যা যাচ্ছি না এইটাই বলতেছিলাম তাইলে এবার মহাব্বতের স্তরে ঢুকতে হলে ইমান দিয়া প্রথম মহব্বতের স্তরে ঢুকবে দুই নম্বরে নামাজের মাধ্যমে ঢুকবে তিন নম্বরে আল্লাহ পাক বলতেছে কিসের মাধ্যমে রোজার মাধ্যমে ঢুকবে চার নম্বরে এবার জাকাতের মাধ্যমে ঢুকবা বলে এবার চারটা পরিপূর্ণ হয়ে গেছে বন্দা এবার বন্দা উদাসীন হয়ে গেছে পাগল পারা পাগল পারা এবার বলে আল্লাহ এবার আর ভালো লাগে না এবার ভালো লাগে না আমি এবার একটু তোমাকে না পাওয়া পর্যন্ত শান্তি হয় না আল্লাহ পাক বলে আমার পাওয়ার জন্য তোমাকে পাগল ভেস লই হইতে হবে তোমাকে সব কিছু ত্যাগ করা লাগবে ছেলে পেলে স্ত্রী পুত্র বউ বেটি আরাম আয়ের সব ত্যাগ করা লাগবে তুমি আমার মতো আমাকে পাওয়ার জন্য একটা মুর্দার ভেসি তোমাকে সাদা লাগবে এই জন্য তোমার জন্য হজ ফরজ করলাম এবার আমাকে তালাশ করো আলাইহি কব তলগ ঘুমতা রহু মাই দর আয় খুদা মুঝকো লগা দে রাহ পর গায় আল্লাহ কতদিন পর্যন্ত আর ঘুরাইবা নামাজের ইমানের রাস্তা দিয়ে আশা দিলা আল্লাহ নামাজ দিয়ে দিয়া আশা দিলা রোজা রাইখা রাইখা আশা দিলা জাকাত দিয়ে দিয়ে আশা দিলা আল্লাহ এবার তো আর মনে পাগল মানে না এবার তোমাকে কোথায় পাবো কোথায় পাবো এতগুলি তালাশ করে দেখি তোমাকে তোমাকে পাই না এবং খোদার বান্দা পাগলের মতো ঘুরে ওই ওইখানে মানুষকে যদি কোথায় তার দোকানে না পাওয়া যায় জমিনে না পাওয়া যায় মনে করে যে তাকে বাড়িতে গেলে পাওয়া যাবে এই জন্য বাড়ির দিকে ছুটে এই জন্য আল্লাহ পাক বলতেছে এবার বাইতুল্লাহ তোমার বাইতুল্লাহটা সেখানে গেলে হয়তো তোমাকে পাওয়া যাবে এই জন্য পাগল পরা হইয়া দুইটা হেরামের কাপড় বইরা মাথার মধ্যে ঢাকনা নাই আউলা ভেসি পাগল ভেসি তেল নাই স্ত্রী পুত্র নাই হালাল নাই কিছু নাই সব পাগলের মতো যাইয়া বাইতুল্লার পাশে ঘুরে আবার এবার তালাশ করে ও মেরা মাওলা ও আল্লাহ তুমি বলে দাও না ওরে বাইতুল্লাহ বল না আমি আমার মাহবুদকে পাওয়ার জন্য তোমার এখানে আসলাম এখানে আইসা তাকে খুঁজে পাই না তার ঘরটা শুধু দেখা যায় তাকে কোথায় গেলে পাবো ও কাবা তুই একটু আমাকে জানাইয়ে দেস না এই জন্য খোদার বান্দা পাগল বসি আল্লাহ পাক বলে এগুলি যদি পুরাপুরি তুমি পালন করতে পারো তখন বান্দা এবার আমার মহাব্বত তোমার জন্য ষোলো আনা তোমাকে আই সেইভাবে বেষ্টনী দিয়া ধরবে এতদিন তুমি আমার ভালোবাসার দাবি করলা এবার আমি আল্লাহ পাক বলবো আ বান্দা আ বান্দা মনে রাখো এবার আর তুমি ভালোবাসার দাবি করা লাগবে না আমি আল্লাহ তোমাকে ভালোবাসব মহাব্বত আজ মহাব্বত শাহ বন্দামি সওয়াত আজ মহাব্বত গম হালুয়া সাওয়াত অ বন্দা এই জন্য ভালোবাসার স্তরে শুধু মুখে বললে হবে না এই লাইন মতো আমাকে ঢুকতে হবে না ঢুকা পর্যন্ত শুধু দাবি করলাম এটা নিচুক শুধু দাবি মাত্র আর কিছু না এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন